হাত পেতেছি মাওলা ওগো তোমার দরবারে হাত পেতেছি মাওলা ওগো তোমার দরবারে ক্ষমা করে দাও দাও ক্ষমা করে ক্ষমা করে দাও দাও ক্ষমা করে হাত পেতেছি মাওলা ওগো তোমার দরবারে পেতেছি মাওলা ওগ তোমার দরবারে ক্ষমা করে দাও দাও ক্ষমা করে ক্ষমা করে দাও দাও ক্ষমা করে তোমার রহম করম ছাড়া কোনো উপায় নাই রে তুমি ছাড়া এ সংসারে বলো কে আর আছে রে তোমার রহম করম ছাড়া কোনো উপায় নাই রে তুমি ছাড়া এ সংসারে বলো কে আর আছে রে আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আজ পেতেছি মাওলা ওগো তোমার দরবারে হাত পেতেছি মাওলা ওগো তোমার দরবারে ক্ষমা করে দাও দাও ক্ষমা করে ক্ষমা করে দাও দাও ক্ষমা করে তুমি যদি ক্ষমা না করো যাব কার দরবারে বিনয় করি আমায় তুমি ঠেলে দিও না দূরে তুমি যদি ক্ষমা না করো যাব কার দরবারে বিনয় করি আমায় তুমি ঠেলে দিও না দূরে আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ হাত পেতেছি মাওলা ও তোমার দরবারে হাত পেতেছি মাওলা ওগো তোমার দরবারে ক্ষমা করে দাও দাও ক্ষমা করে ক্ষমা করে দাও দাও ক্ষমা করে হেরার আলো দাও ছড়িয়ে মোদের হৃদয় জুড়ে আধার কেটে দাও পৌঁছে দাও আলোকিত এক ভোরে হেরার আলো দাও ছড়িয়ে মোদের হৃদয় জুড়ে আধার কেটে দাও পৌঁছে দাও আলোকিত এক ভোরে আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ হাত পেতেছি মাওলা ওগো তোমার দরবারে হাত পেতেছি মাওলা ওগো তোমার দরবারে ক্ষমা করে দাও দাও ক্ষমা করে ক্ষমা করে দাও দাও ক্ষমা করে হাত পেতেছি মাওলা ওগ তোমার দরবারে হাত পেতেছি মাওলা ওগ তোমার দরবারে ক্ষমা করে দাও দাও ক্ষমা করে ক্ষমা করে দা দাও ক্ষমা করে ক্ষমা করে দাও দাও ক্ষমা করে ক্ষমা করে দাও দাও ক্ষমা করে